বাণী বিবৃতি রং বেরঙের পোস্টার বিশেষ সংখ্যা জুড়ে মাদ্রাসা মক্তবে ভার্সিটি স্কুলে শহরে নগরে সাজানো গোছানো জাসনে জুলুসে সভা ও সম্মেলনে এমনকি পোশাকে পরিচ্ছদেও প্রিয় রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে আমরা স্মরণ করছি কিন্তু তাকে স্মরণ করতে শিখিনি কেবল প্রতিটি কাজে প্রতি ভাবনায় প্রতি চিন্তায় প্রতি চেতনার মাঝে তোমাকে স্মরণ করতে দেখেছি পোশাকে পরিচ্ছদে সভা ও সম্মেলনে ভাষণে সম্ভাষণে মিছিলে আন্দোলনে কথার ক্রোনদনে সাজানো গোছানো জশ্নে জুলুসে সাজানো গোছানো জসনে জুলুসে জমকালো জনপদে তোমাকে স্মরণ করতে দেখেছি নানা রং পোস্টারে ব্যানার এবং লিফলেটে দুধ সাদা অফসেটে তোমাকে স্মরণ করতে দেখেছি নানা রং পোস্টারে ব্যানার এবং লিফলেটে দুধ সাদা অফসেটে দেয়ালের মাথা পেটে ভেতরে বাইরে গেটে দেয়ালের মাথা পেটে ভেতরে বাইরে গেটে মজনুর মতো তোমার প্রেমের লুফে নিয়ে দেশ তারে তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে ভার্সিটি স্কুলে শহরে নগর মূলে মাঠে বাটে নদী কুলে সরাসরি সুর তুলে আবেগে জড়ানো দোদুল কণ্ঠ আবেগে জড়ানো দোদুল কণ্ঠ ভক্তি ও বিক্ষোভে তোমাকে স্মরণ করতে দেখেছি বানীয় বিবৃতিতে ধারে এবং অনেক দূরে নানা রঙে নানা সুরে তোমাকে স্মরণ করতে দেখেছি বানীয় বিবৃতিতে ধারে এবং অনেক দূরে নানা রঙে নানা সুরে বিশেষ সংখ্যা জুড়ে শত্রু বন্ধুরে বিশেষ সংখ্যা জুড়ে শত্রু বন্ধুরে রঙে রঙে আঁকা বহু রণ পড়বে কিস্তিতে রঙে রঙে আঁকা বহু রণ পড়বে কিস্তিতে রঙে রঙে আঁকা বহু রণ পড়বে কিস্তিতে তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে প্রতিভাবনা প্রতি চিন্তা প্রতি চেতনার মাঝে